ইবনু উমর আদিল্লাহ তালাহতে বর্ণিত তিনি বলেন আমরা নাবি সাল্লাহ সাল্লাম এ সময় আমাদের স্ত্রীদের সঙ্গে কথাবার্তা ও হাসি তামাশা করা থেকে দূরে থাকতাম এই ভয়ে যে এ বিষয়ে আমাদের সতর্ক করে কোনো ওয়াহি অবতীর্ণ হয়ে যায় নাকি নবী সাল্লাহ সাল্লামের ইন্তেকালের পর আমরা তাদের সঙ্গে নির্ভয় কথাবার্তা বলতাম ও হাসি তামাশা করতাম